السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এবং আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ সুবহানুয়াতালার কাছে প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী শিশু আল্লাহ সুবহানুয়াতালা আমাদের প্রত্যেককে আমাদের পরিবারগুলোকে আমাদের সন্তানদেরকে সোনালী শিশু হিসেবে গঠন করা তৌফিক দান করুন সাহাবাই কামরদি আল্লাহ তালা আনহুম তারা যেভাবে বেড়ে উঠেছেন রাসুল ইসলামের তত্ত্বাবধায়নে সাহাবাহিক আমরা তাদের সন্তানদেরকে যেভাবে বড় করেছেন বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন মুসলিম স্কলারগণ তাদের নিজেদেরকে এবং তাদের সন্তানদেরকে তারা যেভাবে গঠন করেছেন তাদের পরিবারে যেভাবে তারা বড় হয়ে উঠেছেন এভাবে যাতে আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারি আমরা এই ধারাবাহিক আলোচনায় আমরা বলেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমরা শুরু করেছি যেখানে সন্তানদের শিশুদের সাথে আমরা ইমোশনাল রিলেশন কিভাবে তৈরি করব আবেগ ঘন সম্পর্ক কিভাবে তৈরি করব সেই বিষয়টি আমরা আলোচনা করছিলাম আমরা বলেছি যে এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে যে সন্তানদের সাথে যদি আমরা এই সম্পর্ক তৈরি করতে পারি তাহলে সন্তানরা এই সম্পর্ক সম্পর্কের কারণে এর তাড়নায় তারা কমপক্ষে তারা ভালো মানুষে পরিণত হবে এর তাড়নায় তাদের মধ্যে একটা আস্থা তৈরি হবে আশঙ্কা দূরীভূত হবে তারা একটা প্রত্যাশা নিয়ে তারা একটা স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে এই সাইকোলজিক্যাল বুস্ট তাদেরকে দেয়া এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমরা এখানে মায়েদের কথা বলেছি তারা যদি এইরকম ব্যক্তিত্বে পরিণত তাদের সন্তানদেরকে করতে চান তাহলে তাদের করণীয় কি সে বিষয়ে আমরা এখানে আলোচনা করেছি আমরা সর্বশেষ যে মূলনীতিটি আলোচনা করছিলাম তা হচ্ছে সন্তানদেরকে ভালোবাসা তাদেরকে ঘৃণা না করা সন্তানদেরকে ভালোবাসা এবং ঘৃণা না করার এই দুটার মধ্যখানে একটি পথ আমাদেরকে তৈরি করে নিতে হবে একেবারে চরমভাবে তাদেরকে ভালোবাসা একেবারে অন্ধের মতো করে তাদেরকে সকল কাজে সাপোর্ট করা এবং অন্যদিকে তাদেরকে একেবারে অপছন্দ না করা অপছন্দ করা তাদেরকে কোনোভাবেই ভালো না বাসা যেটা আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আলোচনা করেছি এ দুটো নয় বরং মধ্যখানে একটি অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে এবং সেখানে আমরা তিনটি মূলনীতির কথা বলেছি প্রথম যে তাদেরকে ভালোবাসতে হবে কিন্তু এই ভালোবাসা যাতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসার উপর না হয় এই ভালোবাসা যাতে ইসলামের শরীয়তের লঙ্ঘনের মাধ্যমে না ঘটে শরীয়তের মধ্যে থেকেই আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে সামনে রেখে সে ভালোবাসার আলোকেই মূলত তাদেরকে গড়তে হবে তাদেরকেও সে ভালোবাসায় অভ্যস্ত করতে হবে যেটা হজরত ইব্রাহিম আলাই সালাতাম তার সন্তানকে যে শিক্ষা দিয়েছিলেন ফলে তার সন্তান তার বাবাকে ভালোবাসত কিন্তু মহান আল্লাহ সুবাহানুমা তার ভালোবাসা তার নির্দেশ পালনের প্রশ্ন যখন আসে তখন হজরত ইব্রাহিম আলাই সালাতামও সন্তানকে ভালোবাসতেন কিন্তু আল্লাহর নির্দেশকে তিনি প্রাধান্য দিয়েছেন আবার সন্তান বাবাকে ভালোবাসতেন কিন্তু আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়েছেন দুজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং তারা বললেন যে আল্লাহ সুবাহানুমা তালাকে যে আল্লাহ আমরা রব্বানা রব্বানা জালনা মুসলিম আইনি এলাকা ওমেন তিনা উম্মাতাম মুসলিম আন্তাল্লাক যে হে আল্লাহ আপনার প্রতি আমাদেরকে আত্মসমর্পণকারী বানান এবং তারা বললেন যে আমরা ইন্না মুসলিমুন যে আমরা আত্মসমর্পণকারী আমরা আত্মসমর্পণ করেছি এই রকম ব্যক্তিত্বে পরিণত করা আমরা দ্বিতীয় যে বিষয়টি বর্ণনা করব তা হচ্ছে যে সন্তানদের সামনে আপনি নিজে আপনি নিজে মেহমানদারিকারী আপনি নিজে অন্যকে আপ্যায়নকারী আপনি নিজে অত্যন্ত নিজে অত্যন্ত সাহসী এবং এবং এবং এবং জ্ঞান বা বিজ্ঞান প্রেমিক হিসাবে আপনি নিজকে উপস্থাপন করুন আপনি নিজে যদি এরকম হন তাহলে আপনার সন্তানদের মাঝে নিশ্চয়ই তার এই সকলের প্রতি ভালোবাসা এই সকলের প্রতি ঝোঁক প্রবণতা ইত্যাদি তৈরি হবে আপনার নিজকে সেরকমভাবে নিজকে তৈরি করতে হবে যে আপনি ভালোবাসবেন মেহমানদেরকে আদর আপ্যায়ন করা মেহমানদেরকে সম্মান প্রদর্শন করা আপনি নিজে খুবই সাহসী এই সকল কাজগুলো যদি আপনার সন্তানদের সামনে আপনি করেন সন্তানদেরকে লক্ষ্য করে সন্তানদেরকে কেন্দ্র করে তাহলে এই গুণাবলী তাদের মধ্যে তৈরি হবে আমরা এখানে দেখি রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি বলেছেন ইমাম তিরমিজি রহমুল্লাহ তিনি বলেছেন খাউলা বিনতে হাকিম রাজি আল্লাহ তালাহা তিনি বলেছেন আন্না রাসুল ইসলাম খারাজা মোহতদিন আহাদা ইবনাই ইবনাতিহি রাসুল ইসলাম একবার তার নাতি হাসান অথবা হুসাইন অথবা ওবামা যে কোনো একজনকে তিনি পাজা কোলা করে নিয়ে তিনি বের হচ্ছিলেন অহুয়া ইয়াকুল তখন তিনি বলতে বলতে বলতে এই কথা বলতে বলতে তিনি বের হচ্ছিলেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি ইন্নাকুম লাতুব খেলুন ওয়াতুজ বিনুন ওয়াতুজ হিলুন ও ইন্নাকুম লামেন রায়হানিল্লা যে আল্লাহর কসম করে বলছি তোমরা মানুষকে বখিল বানাও তোমাদের কারণে এই সন্তানদের কারণে মানুষ বখিল হয়ে যায় ওয়াতুজ বিনুন তোমরাই মানুষকে ভীরু কাপুরুষ বানাও ওয়াতুজ হিলুন তোমরাই মানুষকে জাহেল বা মূর্খ বানিয়ে রাখো এবং তোমরা হচ্ছে আল্লাহর যে সুঘ্রাণ সুঘ্রাণের তোমরা অন্তর্ভুক্ত এখানে প্রথম যে কথা যে তোমরা তুবে খেলুন তোমরা মানুষকে বখিল বানাও অর্থাৎ সন্তানদের কল্যাণের কথা চিন্তা করে মানুষ দান করে না আল্লাহর রাস্তায় বখিল হয়ে যায় দু নম্বর হচ্ছে সন্তানদের কারণে মানুষ কোনো রিস্ক কোনো ঝুঁকি তারা নেয় না তারা কোনো সাহসী কোনো কার্যকলাপ কারা যায় না কারণ তারা মনে করে যদি তারা সেখানে যায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সন্তানগুলি ইয়াতিম হয়ে যাবে সন্তানদের কারণে তারা ভয় ভীত সন্ত্রস্ত জীবন যাপন তারা করে অত ঝেলুন এবং সন্তানের কারণে তারা জাহেল মানে হচ্ছে তারা আসলে জ্ঞান অর্জন করে না জ্ঞান অর্জন করে দূর দূরান্তে তাদেরকে চলে যেতে হবে তাদেরকে হয়তো বা সফর ইত্যাদি করতে হবে তাদেরকে রেহলা গ্রহণ করতে হবে কিন্তু সন্তানদের কারণে সন্তানদের প্রত্যাশায় তাদের আশঙ্কায় তারা অন্য কোথাও তারা যায় না অতএব তারা এভাবে মানুষকে তারা নিজেরা মূর্খ বানিয়ে ফেলে রাসুসলাম কথা বলেছেন এর মাধ্যমে যে বিষয়টি আমরা প্রিয় দর্শক বুঝতে পারি তা হচ্ছে তা হচ্ছে যে আল্লাহ সুবহানুয়াতালা সন্তানদেরকে আল্লাহ ওয়াতালা মানুষের জন্য অত্যন্ত প্রিয় করে তৈরি করেছেন এর জন্য মানুষ সন্তানদের যেমন এর আগে আগের পর্বে আমরা বলেছিলাম রাসুসলাম মেম্বার থেকে তিনি মসজিদে খোদবা দেয়া থেকে তিনি খোদবা বন্ধ করে তিনি হাসান রাজি আল্লাহ তালানহু হচর খেয়ে পড়েছেন তাকে ধরতে এসেছেন এবং তিনি বলেছেন ইন্নামা আমুয়ালুকুম আউলাউদুকুম ফিতনা সন্তানগুলো এবং সম্পত্তিগুলো এগুলো ফিতনা এগুলো আসলে বিভিন্ন কাজ থেকে আমাদেরকে দূরে রাখে বিরত রাখে এবং সেই বিরত রাখার নমুনা হচ্ছে এইটি তো আমরা এখানে যেটি দেখলাম তা হচ্ছে যে সন্তানদের সামনে তার আপনি বেশি বেশি দান করবেন সন্তানদের সামনে আপনি মানুষদের আপ্যায়ন করবেন সন্তানদের সামনে আপনি সাহসী কিছু কার্যকলাপ করবেন এবং আপনি সন্তানদের সামনে জ্ঞান অর্জনের জন্য আপনি ব্রত হবেন তাহলে সন্তানদের মাঝে এই প্রবণতা তৈরি হবে তখন তার সম্পদের প্রতি ভালোবাসা তাদের বাড়বে না তাদের তাদের আকাপুরুষতাকে তারা পছন্দ করবে না তারা তখন সাহসী গুরুত্বপূর্ণ কাজ তারা করবে এবং সন্তানরা জ্ঞান অর্জন না করে তারা মূর্খ হয়ে থাকবে না তারা জ্ঞান অর্জনের জন্য অজ্ঞ হয়ে থাকবে না তারা জ্ঞান অর্জনের জন্য আরও ব্রতী হবে এইভাবে সন্তানদেরকে ভালো তো বাসবেন না সন্তানদের ভালোবাসার উপর আপনি এই সকল জিনিসকে প্রাধান্য দিলে তাদের মধ্যেও এই একই অনুভূতি তৈরি হবে আমরা এখানে খুবই চমৎকার অত্যন্ত চমৎকার আবেগ ঘন একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই বখারি এবং মুসলিম রাহেমুল্লাহ তার বর্ণনা করছেন আবহর রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন যে যা রাজুল ইলা একবার একজন ব্যক্তি রাসুলের কাছে আসলেন ফাকওয়ালা বলেন ইন্নি মাজহুদ হে ইয়া রাসুল আল্লাহ আমি খুবই কষ্টে আছি আমি খুবই কষ্টে আছি আমি খাওয়া দাওয়া করি না এবং আমার খাবার দাবার কোনো কিছু নেই ইত্যাদি ইত্যাদি এটা বলে তিনি বললেন রসুলাম তখন ফারসালা ইলা বাউদ্দিন ইসাহি রসুলাম এবার তার স্ত্রীদের কাছে এই লোকেরা পাঠালেন এবং বললেন যে তা তোমাদের কাছে কিছু খাবার থাকলে তাকে দাও ফাকল তখন তার স্ত্রীরা বললেন ওল্লাহি ওল্লেদি বা আছাকে বিল হাক ইয়া রাসুল আল্লাহ যিনি আপনাকে রাসুল হিসেবে পাঠিয়েছেন তার কসম করে বলছি মা ইন্দি ইল্লা মা উন আমার কাছে পানি ছাড়ার কোনো খাবারই নেই তার স্ত্রী কোন একজন বললেন যার কাছে তিনি গিয়েছেন যে আমার কাছে খাবার তো নেই পানি ছাড়ার কিছুই নেই সুম্মা আফসালা ইলা ওখরা তখন ইসলাম আরেকজনের কাছে পাঠালেন তিনি বললেন একই কথা ওয়াকুল নাকুল্লুহুন্না মিসরুজা আলিক তারা প্রত্যেকে একই কথা বলল ইয়া রসুল আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে পানি ছাড়ার কিছুই নেই সব হান আল্লাহ এটা আল্লাহ রসুলের ঘরের কথা বলছি ফাঁকা আল্লাহ রসুলাম তখন রসুলাম বললেন মাই ইয়ার ইয়ারহামহুল্লাহ কে তার মেহমানদারি করবে আল্লাহ তার উপর রহমন করুন ফকাম রাজুল মিনাল আনসারি ইউকাউলাহু আবু তালহা আবু তালহা নামক একজন আনসারি সাহাবি তখন তিনি দাঁড়ালেন এবং বলেন আনা ইয়া রাসূলুল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব ফানতালাকা বিহি ইলা রিহলি তখন তিনি তাকে নিয়ে তার বাহনের কাছে গেলেন তার বাসায় তিনি গেলেন তার স্ত্রীকে বললেন হাল ইনদাকি শাই তোমার কাছে কোনো খাবার আছে কলা তিনি বললেন লা ইল্লা কুতা সুবিয়ানি আমার কাছে তো কোনো খাবার নেই শুধুমাত্র এই বাচ্চাদের কিছু রুটি আমার কাছে আছে বাচ্চাদের কিছু হালকা খাবার আছে কিন্তু আমাদের খাবার মতো কোনো খাবার নেই কলা তখন তিনি বললেন তার আবু তালহা তার স্ত্রীকে বললেন ফাআলিলিহিম বিষয় ইন হুম তুমি তাদেরকে অন্য কোনো জিনিস দিয়ে ব্যস্ত রাখো এবং তাদেরকে ঘুম পাড়িয়ে দাও তাদেরকে অন্য কোনো জিনিস এর কথা বলো এবং তাদেরকে ঘুম পাড়িয়ে দাও বিভিন্ন কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলে যখন ফাইদা দাখালা দইফুনা যখন আমাদের ওই যে মেহমান আসবে ফা রিহি আনা আকুল আন্না না আকুল তখন তাদেরকে দেখাও এমনভাবে দেখাবে যেন আমরা খাচ্ছি মেহমান যখন আসবে তখন এমন ভাব করবে যেন আমরাও খাচ্ছি কারণ মেহমানকে তো সামান্য একটু খাবার আছে আমাদের সন্তানদেরকে যদি খাবারটি দিয়ে দেওয়া হয় তাহলে তো মেহমানদারি করতে পারবো না রাসুল তাকে মেহমানদারি করার জন্য পাঠিয়েছেন আবার আমরা নিজেরা যদি খাই তাহলে তার মেহমানদারি করার মতো কিছু থাকবে না অতএব বাচ্চাদেরকে আগে ঘুম পাড়িয়ে দাও মেহমান যখন আসবে তখন তাকে যখন খাবার দেবো তখন সে নিশ্চয়ই বলবে আমার সাথেই খান বসে বা চলুন একসাথে খাই অথবা সে জানতে চাইবে অন্য কোনো খাবার আছে কিনা অতএব মেহমান যাতে বিব্রত না হয় সে যাতে তৃপ্তি করে খায় জন্য তুমি এমন একটি ভাব করবে যে আমরা খাচ্ছি ফাইদা উহ আহুয়া বিয়াদিহি লিয়াকুলা যখন সে তার হাত দিয়ে ওই খাবারগুলো নেবে খাওয়ার জন্যে ফাকুমি ইলা সিরাজে তখন তুমি যে আমাদের যে লণ্ঠন আছে লণ্ঠন মানে হচ্ছে যে বাতি কফি আছে সে বাতিটি তুমি কি করবে বাতির কাছে যাবে এবং এমন একটা ভাব ধরে যে তুমি বাতিটি ঠিক করছো মানে বাতির প্রবলেম হচ্ছে ঠিক করছো ফা অতফি ইহি অতএব তুমি বাতিটি সেখানে গিয়ে বাতিটি নিবিয়ে দেবে আর ফাফা আলাত তিনি তাই করলেন ফাঁকা আদু তখন তারা বসে থাকলো তারা ভাবটি এরকম করছিল তারা খেতে যাচ্ছে পাতিল ধরুন আমাদের মতো যে পাতিল নাড়াচ্ছে অথবা তরকারি নিচ্ছে এমন একটা ভাব মেহমানকে দিয়েছেন মেহমান যখন খাবে তখন তিনি জিজ্ঞেস করবেন তখন তিনি বলে হা আমাদের এই বাতিটি কেন ডিস্টার্ব করছে বা আমাদের লাইটটি কেন ডিস্টার্ব করছে লাইটের কাছে গিয়ে আপনি এমন ভাব করেন যে লাইটটি আপনি নিভিয়ে দিলেন এবং বলেন যে লাইটটি নষ্ট হয়ে গেছে লাইটটি এবং আপনি খাওয়ার মতো করে আপনি ভাব সাপ করলেন আচরণ করলেন পাতিলগুলো নাড়ালেন এবং মুখে একটু উচ্চারণ করলেন এই রকম বোধ হয় তারা এমন কাজ করেছিল এবং মেহমান এবার তৃপ্তি করে খেলেন তৃপ্তি করে খেয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আর এরা দুজন স্বামী স্ত্রী এবং সন্তান তারা ভুক তারা তারা অভুক্ত অবস্থায় গোটা রাত তারা তারা করে দিল ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসুলিল্লাহ সাল্লাম সকালবেলা আবু তাল হারাদি আল্লাহ তিনি রাসুলের কাছে গেলেন ফজর নামাজ পড়েছেন সেখানে তিনি রাসুলের কাছে গেলেন ফকার রাসুল সাল্লাম রাসুলাম তখন বললেন লকদ আজিব আল্লাহ আউ দহিক আল্লাহ মিন ফুলান ও ফুলানা আল্লাহ ওই ব্যক্তি আবু তাল্হা এবং তার স্ত্রীর বিষয় দেখে গতকাল আশ্চর্য হয়েছেন গত রাতে আল্লাহ এসেছেন তাদের এই অবস্থা থেকে যে তারা মেহমানদারি করার জন্য নিজেদের সন্তানদেরকে তারা ভুক তারা অভুক্ত রেখেছে তারা নিজেরা না খেয়ে থেকেছে কিন্তু তারা এমন এমন আচরণ করেছে করান আয়াত সাথে সাথে আল্লাহ সব হামদ নাজিল করলেন ওই সিরুন আলা আংফুসহিম ওয়ালাউ খান বিহিম খসওয়াসা তারা অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দেয় যদিও তাদের রয়েছে ক্ষুদা তাদের অভাব রয়েছে কিন্তু তারা তারপরে অন্যদেরকে তারা প্রাধান্য দেয় অন্য হাদিসের অন্য বর্ণনা এসছে কদা আজিব আল্লাহমিন সোনে ইকুমা বিদয় ফিকুমা লাইলা গত রাতে তোমাদের মেহমানদেরকে নিয়ে তোমরা যে কাজ করেছো এর মাধ্যমে আল্লাহ খুবই অবাক হয়েছেন আশ্চর্য হয়েছেন এখানে আল্লাহ আশ্চর্য হয়েছেন মানে আল্লাহ খুবই খুশি হয়েছেন তোমাদের আচরণে এবং এই জন্য হাদিসের অন্য বর্ণনা এসছে তিনি খুবই হেসেছেন এই অবস্থা দেখে প্রিয় দর্শক এটি কিন্তু সন্তানদেরকে শিক্ষা দেয় এই যে ভালোবাসা এই সন্তানদেরকে যে ভালোবাসি তাদেরকে অশ্রদ্ধা করছি না কিন্তু মেহমানদেরকে মেহমানদারি করা এর মাধ্যমে তাদের মাঝে মূল্যবোধ ঢুকিয়ে দেয়া আপনি সন্তানদেরকে ভালোবাসবেন এই ভালোবাসার ক্ষেত্রে এই যে ভারসাম্য রক্ষা করার কথা আমরা বলছি তাদের ভালোবাসায় আপনি অন্য কারো জন্য কোনো কিছুই করছেন না বখিলভাবে জীবনযাপন করছেন তাদের ভালোবাসা তাদের চিন্তা চেতনা আপনি জ্ঞান অর্জন করছেন না শুধু সবসময় তাদেরকে নিয়ে আপনি কামড়ে পড়ে আছেন তাদের ভালোবাসে আপনি কোথাও যাচ্ছেন না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন না জেহাদের ময়দান বা ইত্যাদি কোথাও আপনি যাচ্ছেন না এগুলো কিছু নয় সব কিছুই করতে হবে তাদের ভালোবাসা এবং অন্য কিছু রক্ষা করতে হবে অন্য কিছু করে তাদের মাঝে এই মূল্যবোধগুলো ঢুকিয়ে দেয়া এটি আমাদের দায়িত্ব তিন নম্বর যে বিষয় তা হচ্ছে শিশুদেরকে তো আমরা ভালোবাসবই কিন্তু কোনো শিশু যদি রোগাক্রান্ত হয় অসুস্থ হয় মারা যায় তাহলে কি আমরা তার চিৎকার চেঁচামেচিতে পাগল হয়ে যাব পাগলের মতো আচরণ করব চিৎকার চেঁচামেচি করব হা হুতাশ করে শোক বরণ করে করতে না পেরে আমরা নিজের আত্মহত্যা করব এরকম অনেকে দেখা যায় যেমন হয় যে সন্তান মারা গিয়েছে যেন মা আত্মহত্যা করেছে বাবা আত্মহত্যা করেছে পাগল হয়ে গিয়েছে বৈরাগের মতো জীবনযাপন বৈরাগীর মতো জীবনযাপন করছে দুনিয়ার সকল কার্যকলাপ তারা ছেড়ে দিয়েছে এরকম করব না তাদেরকে ভালোবাসবো কিন্তু এই ভালোবাসার অর্থ এরকম নয় যে আমরা সব কিছু ছেড়ে দেবো ধৈর্য ধারণ করা এটা হচ্ছে তাদেরকে ভালোবাসার অর্থ এবং এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবাহানুমাতালা আমাদেরকে আখেরাতে বিশাল অসীম কল্যাণ আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে দান করবেন ইমাম তিরমিজ রহমুল আবু আবু হরাইরা রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মায়া জারুল বালা উয়ানজিল খতিয়া একজন ইমানদার মোমেন পুরুষ এবং নারীর উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে তার নিজের জীবনে তার সম্পদের জীবনে তার সন্তান সন্ততির জীবনে যতক্ষণ কেয়ামত সে মৃত্যু পর্যন্ত তার উপর এরকম বিপদ আসতে থাকে এবং বিপদ আসতে আসতে আসতে আসতে সবগুলো গুণা আল্লাহ সুবাহানুমাতালা মাফ করে দেন তার সবগুলো গুণা মাফ হয়ে যায় বিপদ আসতে আসতে অতএব এই বিপদে আমাদের ধৈর্য ধারণ করা মহান আল্লাহ সুবাহানুতের উপর সবর এখতিয়ার করা এহতেসাব করা এটি আমাদের দায়িত্ব রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম তিনি আবুদাউদে এসে মোহাম্মদিন খালেদ আসুলামি রাজি আল্লাহ তালু তার দাদা থেকে আদিষ্টি বর্ণনা করছেন যে সামেত রাসুলাম ইয়াকুলু আমি রাসুলকে বলতে শুনেছি ইন্নাল আবদা ইজা সাবাকাত লাহু মিন মানজিলা যখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো একজন ব্যক্তির মর্যাদা অনেক উচ্চ উচ্চ স্থানে আসন উচ্চ স্থানে তৈরি হয়ে যায় ফালাম ইয়াব লুগহা এবতেলা আমিন আল্লাহ তালা ফি জাসাদি ও ফি মালিহি ও ফি ওয়ালাদি তখন আল্লাহ ওয়া তাআলা তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানুয়াদারা তাকে পরীক্ষা করুন কখনো কখনো তার শরীরে কখনো তার সম্পদে কখনো তার সন্তানে আল্লাহ সুবহানুয়াদারা তাকে বিপদ দেন অফির রওয়াইতুন সুম্মা সোয়াব্বারাহু আলা দালিক তারপর আল্লাহ সুবহানুয়াদা তার সবর তার ধৈর্যের পরীক্ষা করেন এর উপরে এবং এই ধৈর্য পরীক্ষা করতে করতে করতে করতে আল্লাহ সুবহানুয়াতালা ওই যে তার জন্য যে মর্যাদা বিশাল মহান মর্যাদা তৈরি করে রেখেছেন ওই মর্যাদা এই লোকটি পৌঁছে যায় ধীরে ধীরে ধীরে ধীরে পৌঁছে যায় এই জন্য আল্লাহ সুবহানুয়াতালা নবীর রাসুলদেরকে বেশি পরীক্ষা প্রশংসা করেছেন রাসুল্লাহ সাল্লামের তিন কন্যা সন্তানী তিন ছেলে সন্তানী মারা গিয়েছে আপনি এবং আমি আমাদের অবস্থান একবার চিন্তা করে দেখুন তো এই জন্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে তার কি হবে আল্লাহ সুবাহানুমতালা কোরআনে বলেছেন ও আম্মাল গোলামু আমরা ওই যে খিদির এবং মুসা আলি সাল্লাতুসলামের বিষয়ে আলোচনা করেছিলাম খিদির এবং মুসা আলি সাল্লাতুসলামের দ্বিতীয় যে ঘটনা ঘটেছিল যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে খিদির আলহি সালাতাম হত্যা করলেন মুসা আলহি সালাতাম বললেন আপনি কেন একজন কাতালতা নাফসান জাকিয়াতাম বেগারি নাফসিন আপনি একটা একটা এত সুন্দর একটা ছেলেকে কেন হত্যা করলেন তখন মুসা আলহি সালাতামের এই প্রশ্ন উত্তরে খিদির আলহি সালাম দেন না অনেক পরে তিনি দিয়েছেন ও আম্মাল গোলামু ফ্যাকান আবুয়াহু মিনাইনে ফাঁসিয়েনা আইয়ুর হেকাহুমা তো কুফরা যে পিতামাতা তারা দুজনে খুবই ভালো ছিল কিন্তু এই যে সন্তানটি সন্তানটি বড় হয়ে উঠলে সে আল্লাহর অবাধ্য হতো এবং সে কুফরি কাজ করত এই জন্য পিতামাতা যাতে এই সন্তানের কারণে বিপদগ্রস্ত না হয় এই জন্য আল্লাহ সুফানুমা আর আমাকে নির্দেশ দিয়েছেন যাতে এই সন্তানকে আমি হত্যা করে দেই ইমাম তিরমিজ রাহমহুল্লাহ অতএব পিতামাতা কোনো সন্তান এইরকমভাবে যদি নিহত হয় মারা যায় তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো কল্যাণ রয়েছে যেমন এখানে এই সন্তানকে হত্যা করার পর হতে পারে তার বাবা মা খুবই মন খারাপ করেছেন তারা কিন্তু আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকে ইবনে কাসির রহমউল্লাহ বলেছেন ইয়াহমিল হুমা হুব্বুহু আলা মোতা আতাহি ফিল কুফরে যে এই সন্তানটি বেঁচে থাকলে সন্তানের ভালোবাসায় এই বাবা মা হয়তো বা কুফরি কোনো কাজ করতো এই জন্যে আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকে রক্ষা করেছেন কারণ তারা দুজন ইমানদার ছিলেন রক্ষা করেছেন এই সন্তানকে নিয়ে যাওয়ার মাধ্যমে এর একটা কল্যাণ রয়েছে আবার কখনো কখনো আখেরাতে এর কল্যাণ রয়েছে রাসুসালাম বলেছেন ইমাম তিরমিজ রহমুল্লাহ আবু মুসা আল্লাহ শরীদ আল্লাহ তানহ থেকে হাদিস বর্ণনা করেছেন ইজামা তাওয়ালাদুল আব্দি কল আল্লাহ রিমালাইকাতে যখন কোনো বান্দা এর সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেস্তার দিকে বললেন কবাত্তুম ওয়ালাদা আব্দি আমার বান্দার সন্তানকে তুমি তোমরা তাকে তাকে তাকে তার যান কবজ করেছো তাকে মৃত্যু দিয়েছো ফায়াকুল তখন তারা বলবে না আমি আল্লাহ হে আল্লাহ হ্যাঁ আপনি তো বলেছেন তাই তো আমরা করেছি ফায়াকুল তখন তিনি বলবেন কবাত তুম সামারতা ফুয়াদিহি তার কলিজার টুকরাকে তোমরা গ্রহণ করেছো তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছো তার তাকে তার জানেভাবে এভাবে কবজ করেছো তারা বলবে নাম ফায়াকুল তখন তিনি বলবেন আল্লাহ সুবহান বলবেন ফামাদা কলা আব্দি আমার বান্দা কি বলেছিল তার সন্তান মৃত্যুর পর তখন তারা বলবে কে ওয়াস্তার যা তারা আপনার শুক্রিয়া আদায় করছে বলেছে আলহামদুলিল্লাহ সুম্মা ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা আলহামদুলিল্লাহ বলেছে এবং তারা বলেছে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন বললেন ইবনু লি আবেদি বাইতান ফিল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দাও ওয়াসাম্মুহু বাইতুল বাইতুল হামদ এবং তোমরা এই বাড়িটির নাম বানাও নাম তৈরি করে দেওয়া বাইতুল হামদ প্রশংসার বাড়ি কারণ তারা আমার প্রশংসা করেছে প্রিয় দর্শক এই যেখানে ইমাম তিরমিজির বর্ণিত হাদিসটি যেটি সহি হাদিস এই হাদিসে আমরা বুঝলাম যে কোনো একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ সফান ও তাহলে বিনিময় তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন আমরা দেখি অন্য হাদিসে সহিহাইন ইমাম বখারি এবং মুসলিম একটি হাদিসে সে রাসুল্লাহাম বলেছেন আনাসাদি আল্লাহ তালন বর্ণিত হাদিসে মামিন মুসলিমিন ইয়ামুতুল্লাহ সালাহাতুন কোন মুসলিমের যদি তিনটি সন্তান মারা যায় লাম ইয়াবুল হুনসা যারা এখনও লেগে হয়নি অর্থাৎ তারা বালা বয়সে তারা পৌঁছেনি তারা নাবালেগ অবস্থায় মারা গিয়েছে ইল্লা আদাহুল্লাহুল জান্না বিফদলি রহমেদিহি ইয়াহুম আল্লাহ সুবহানুয়া তারা তাদের প্রতি তার যে অনুগ্রহ এই অনুগ্রহের কারণে আল্লাহ ওয়া তারা তাদের তাকে এই বাবা মাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন অতএব প্রিয় দর্শক আমাদের সন্তানগুলোর জন্য আমাদের তারা যদি এরকম কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে তাদের জন্য আমাদের ধৈর্য ধারণ করে মহান আল্লাহ সুবহানুর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে নিশ্চয়ই নিশ্চয়ই কল্যাণ রেখেছেন এই কথা বলে আজকে আমরা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয়ে আর একটি পর্বে আলোচনা করব তারপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা করব যে শিশুদের শারীরিক বিকাশের জন্য শারীরিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি আমরা তাদের স্বাস্থ্যগত উন্নয়নের জন্য করণীয় কি তাদের বুদ্ধিভিত্তিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ধারাবাহিক আরও কয়েকটি পর্বে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হায়দামা আইন্দি ওয়াল ও আন্দাল্লাহ আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত